তেষ্টায় আমার পূর্বা রূপের নাহি যার শের দেষ্টায় আমার হৃদয় ঘেরা শ্যামলিমার পরিবেশ দেশটায় আমার দেশটায় আমার পূর্বা রূপের নাহি যার শেষ দেষ্টায় আমার হৃদয় ঘেরা শ্যামলিমার পরিবেশ চেষ্টায় আমার আলো ঝিলমিল ঝিলমিল করে আকাশে ফুল সুরভি ঢেলে দিল বাতাসে আলো ঝিলমিল ঝিলমিল করে আকাশে ফুল সুরভি ঢেলে দিল বাতাসে আলো ঝিলমিল ঝিলমিল করে আকাশে ফুল সুরভি ঢেলে দিল বাতাসে মাঝি বৈঠা হাতে গান গে মাঝি বৈঠা হাতে গান গে করে মাতাল দেশ দেশটায় দেশটায় আমার অপরূপা রূপের নাহি যার শেষ দেশটায় আমার হৃদয় ঘেরা শ্যামলিমার পরিবেশ দেশটায় আমার পানি টলমল টলমল করে নদীতে রাখাল বাজায় বাসি মধুর সুরে যে পানি টলমল টলমল করে নদীতে রাখাল বাজায় বাসি মধুর সুরে যে পানি টলমল টলমল করে নদীতে রাখাল বাজায় বাসি মধুর সুরে যে জেল নদীর বুকে জাল ফেলে জেল নদীর বুকে জাল ফেলে চাষিরা নীল রেশ দেশটায় আমার দেশটায় আমার রূপের নাহি যার শেষ দেশটায় আমার হৃদয় ঘেরা শ্যামলিমার পরিবেশ দেশটায় আমার দেশটায় আমার পুরূপা রূপের নাহি যার শেষ দেশটায় আমার হৃদয় ঘেরা শ্যামলিমার পরিবেশ দেশটায় আমার